بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে نون والقلم وما يسطرون নুন শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহা ما أنت بنعمة ربك بمجنون তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও وإن لك لأجرا غير ممنون তোমার জন্য অবশ্যই রইয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার وإنك لعلى خلق عظيم তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত فستبصر ويبصرون শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে بأيكم المفتون তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্ছুত হইয়াছে এবং তিনি সম্যক জানেন তাহাদেরকে যারা সৎপথ প্রাপ্ত সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে ولا تطع كل حلاف مهين এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত هماز مشاء بنميم পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট রূঢ় স্বভাব তদুপরি কুখ্যাত أن كان ذا مال وبنين এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين উহার নিকট আমার আয়াত সমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সেকালের উপকথা মাত্র سنسمه على الخرطوم যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল ولا يستثنون এবং তাহারা ইনশাআল্লাহ বলে নাই فطاف عليها طائف من ربك وهم نائمون অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন উহারা ছিল নিদ্রিত ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল কুন্তুম সারিমিন তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে আল্লাহ পদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল ইন্না অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি بل نحن محرومون বরং আমরা তো বঞ্চিত قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون উহাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল আমি কি তোমাদেরকে বলি নাই এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন قالوا سبحان ربنا إنا كنا ظالمين তখন উহারা বলিল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম فأقبل بعضهم على بعض يتلاومون অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল قالوا يا ويلنا إنا كنا طاغين উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী عسى ربنا أن يبدلنا خيرا منها إنا সম্ভবত আমাদের প্রতিপালক ইহা হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম শাস্তি এরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর যদি উহারা জানিত إن للمتقين عند ربهم جنات النعيم মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাহাদের প্রতিপালকের নিকট أفنجعل المسلمين كالمجرمين আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব তোমাদের কি হইয়াছে তোমরা এ কেমন সিদ্ধান্ত দিতেছ তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন করো যে তোমাদের জন্য উহাতে রয়েছে যাহা তোমরা পছন্দ করো أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রহিয়াছে যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে سلهم أيهم بذلك زعيم তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين উহাদের কি কোনো দেবদেবী আছে থাকিলে উহারা উহাদের দেবদেবীগুলিকে উপস্থিত করুক যদি উহারা সত্যবাদী হয় يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে সেদিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজদা করিবার জন্য কিন্তু উহারা সক্ষম হইবে না خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون উহাদের দৃষ্টি অবনত হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল সিজদা করিতে فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون ছাড়িয়া দাও আমাকে এবং যাহারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারিবে না واملي لهم ان كيدي متين আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ ام تسالهم اجرا فهم من مغرم مثقلون তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে তাহা উহাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয় ام عندهم الغيب فهم يكتبون উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়া রাখে فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে فاجتباه ربه فجعله من الصالحين পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আচ্ছাড়িয়া ফেলিবে এবং বলে এ তো এক পাগল وما هو إلا ذكر للعالمين قرآن تو